যে গড়েছে জাহান যার দয়াতে বাঁচে প্রাণ যে গড়েছে জাহান যার দয়াতে বাঁচে প্রাণ তার নামে করো জিকির সদা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ যে গড়েছে এ জাহান যার দয়াতে বাঁচে প্রাণ যে গড়েছে এ জাহান যার দয়াতে বাঁচে প্রাণ তার নামে কর জিকির সদা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ গাছগাছালি পাখ পাকালি যে নামে সদা মুশগুল বাগ বাগিচায় রং বেরঙের সেই নামেতে ফুটে ফুল গাছগাছালি পাখ পাকালি যে নামে সদা মুশগুল বাগ বাগিচায় রং বেরঙের সেই নামেতে ফুটে ফুল নদীর কাল তানে মৌমাছিদের গুঞ্জনে নদীর কাল তানে মৌমাছিদের গুঞ্জনে তার নামে ঋষু নিজি কৃষ্ণ খোদা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কার ইশারায় জোছনা ছড়ায় আকাশে রই চাঁদ তারা যার প্রেমেতে ও বজাহানের সবই পাগল পারা কার ইশারে জোছনা ছড়ায় আকাশের ওই চাঁদ তারা যার প্রেমেতে উপজাহানের সবই পাগল পারা দমে দমে প্রতিক্ষণ নিয়ে তো বরিদয় মন দমে দমে প্রতিক্ষণ নিয়ে তো বরি দয়মন তার নামেরই কর জিকির সদা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ গড়েছে জাহান যার দয়াতে বাঁচে প্রাণ যে গড়েছে জাহান যার দয়াতে বাঁচে প্রাণ তার নামে কর জিকির সদা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ